হুনাইর নাইয়ারে তুই যাসনি কোথায় ভাইয়া হুনাইর নাইয়ারে তুই যাসনি কোথায় ভাইয়া হুনাইর নাইয়ারে তুই যাসনি কোথায় ভাইয়া অলস মায়ায় পড়িয়া অলস মায়ায় পড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া অলস মায়াই করিয়া দিলি তুই হাল ছাড়িয়া ভাটির পানে কোথায় যাস চলিয়া উনায়ের নাইয়া রে তুই যাস কোথায় বাইয়া উনায়ের নাইয়া রে তুই যাস কোথায় বাইয়া অলস মায়াই পড়িয়া অলস মায়াই পড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া অলস মায়াই পড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া ভাটির পানে কোথায় যাস চলিয়া ওনাইরে নাইয়া রে তুই যাস কোথায় বাইয়া ওনাইরে নাইয়া রে তুই যাস কোথায় বাইয়া তোর তরি গোল যে কারিগর তারে ভুলিয়া করলো যে কারিগর বলিয়া পারবি না তুই পাড়ি দিতে আকুল দরিয়া তোর তরি করলো যে কারিগর তারে ভুলিয়া পারবি না তুই পাড়ি দিতে আকুল দরিয়া তাই ছলাতে ছলাতে ঢেউের টানে মনে চালাতে চালাতে দেবের টানে কারিগরের নামটি মনে যারে জুপিয়া ওনায়ের নাইয়ারে তুই যাচ্ছে কোথায় ভাইয়া ওনায়ের নাইয়ারে তুই যাচ্ছে কোথায় ভাইয়া অলস মায়ায় পড়িয়া অলস মায়ায় পড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া অলস মায়ায় পড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া ভাটির পানে কোথায় যাস চলিয়া তুই কোথায় বাইয়া তুই কোথায় বাইয়া ঝঞ্ঝা তুফান মাছ আসবে ঘনিয়া ঝঞ্ঝা তুফান মাছ আসবে ডুববে পারবি না তুই রাখ ঝঞ্ঝা তুফান মাছ ধরিয়ায় আসবে গনিয়া তরি পারবি না তুই রাখতে ধরিয়া তাই শক্ত হাতে হাল ধরিয়া শক্ত হাতে হাল ধরিয়া মাছ তুলেছে পাল তুলিয়া শক্ত হাতে হাত ধরিয়া তুই কোথায় দিলি তুই হাল ছাড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া অলস মায় পড়িয়া দিলি তুই হাল ছাড়িয়া পাটির পানি কোথায় যাস চলিয়া উনায়ের নাইয়ারে তুই যাস কোথায় ভাইয়া